আর কতকাল থাকবে ঘুমে বিশ্ব মুসলমান বেঈমানেরা লুটে নিল আমল ইমান আর কতকাল থাকবে ঘুমে বিশ্ব মুসলমান বেঈমানেরা লুটে নিল আমল ইমান আর কতকাল থাকবে ঘুমে বিশ্ব মুসলমান বেঈমানেরা লুটে নিল আমল ইমান আর ঘুমিয়ে থেকো না ইমান হারা হয় না আর ঘুমিয়ে থেকো না ইমান হারা হয় না হুশিয়ারি করতে তোমাদের ধরেছি এ গান হুশিয়ারি করতে তোমাদের ধরেছি এ গান আর কতকাল থাকবে ঘুমে বিশ্ব মুসলমান বন্ধুরা আপনারা শুনছেন দুর্নিবার সাংস্কৃতিক কাফেলার আয়োজন গানটির কথা সুর করেছেন হাফিজ খাইরুল বাসার দেওয়ার কণ্ঠ দিয়েছেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল মনসুর তোমার ঘরে ঢুকিয়ে দিল টিভি সিনেমা গুনার কাজে লিপ্ত তখন আমার না তোমার ঘরে ঢুকিয়ে দিল টিভি সিনেমা গুনার কাজে লিপ্ত থাকো নামাজ পড়ো না তোমার ঘরে ঢুকিয়ে দিল টিভি সিনেমা গুনার কাজে লিপ্ত থাকো নামাজ পড়ো না ঘর থেকে টিভি সরাও থাকতে সময় সুধরে যাও ঘর থেকে টিভি সরাও থাকতে সময় সুধরে যাও ঘর থেকে টিভি সরাও থাকতে সময় সুধরে যাও ইহুদিদের বিরুদ্ধে দাও বিপ্লবী স্লোগান ইহুদিদের বিরুদ্ধে দাও বিপ্লবী স্লোগান আর কতকাল থাকবে ঘুমে বিশ্ব মুসলমান বেইমানেরা লুটে নিল আমল ইমান আর কতকাল থাকবে ঘুমে বিশ্ব মুসলমান বেইমানেরা লুটে নিল আমল ইমান নারী জাতি সম্মানিতা পর্দার আড়ালে নারীর কত সম্মান ইসলামের ছায়া তোলে নারী জাতি সম্মানিতা পর্দার আড়ালে নারীর কত সম্মান ইসলামের ছায়া তোলে নারী জাতি সম্মানিতা পর্দারে নারীর কত সম্মান ইসলামের ছায়া তোলে ওই কাফেররা চায় নারীকে বের করতে রাস্তা ঘাটে কাপের চায় নারীকে বের করতে রাস্তা ঘাটে কাফেররা চায় নারীকে বের করতে রাস্তা ঘাটে চায় তারা মা ভুনের জাতির করতে অসম্মান চায় তারা মা বোনের জাতির করতে অসম্মান আর কতকাল থাকবে ঘুমে বিশ্ব মুসলমান বেইমানেরা লুটে নিল আমল ইমান আর কতকাল থাকবে ঘুমে বিশ্ব মুসলমান বেইমানেরা লুটে নিল আমল ইমান তাদের ষড়যন্ত্র তোমরা কেন বুঝো না মায়ের জাতি নষ্ট করা তাদের ভাষণা তাদের ষড়যন্ত্র তোমরা কেন বুঝো না মায়ের জাতি নষ্ট করা তাদের ভাষণা তাদের ষড়যন্ত্র জাতি নষ্ট করা তাদের ভাষণা কারণ মাকে বানালে খারাপ সন্তান হয় পাপের বাপ মাকে বানালে খারাপ সন্তান হয় পাপের বাপ মাকে বানালে খারাপ সন্তান হয় পাপের বাপ বড় হয় আর কেহ নয় এরাই হয় মাস্তান বড় হয়ে আর কেহ নয় এরাই হয় মাস্তান আর কতকাল থাকবে ঘুমে বিশ্ব মুসলমান বেইমানেরা লুটে নিল আমল ইমান আর কতকাল থাকবে ঘুমে বিশ্ব মুসলমান বেইমানেরা লুটে নিল আমল ইমান আর ঘুমিয়ে থেকো না ইমান হারা হয় না আর ঘুমিয়ে থেকো না ইমান হারা হয় না আর ঘুমিয়ে থেকো না ইমান হারা হয় না হুঁশিয়ারি করতে তোমাদের ধরেছি গান হুঁশিয়ারি করতে তোমাদের ধরেছি গান আর কতকাল থাকবে ঘুমে বিশ্ব মুসলমান বেইমানেরা লুটে নিল আমল ইমান আর কতকাল থাকবে ঘুমে বিশ্ব মুসলমান বেইমানেরা লুটে নিল আমল ইমান আর কতকাল থাকবে ঘুমে বিশ্ব মুসলমান বেইমানেরা লুটে নিল আমল ইমান